الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين باب قول الله تعالى فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون قال ابن حزم اتفقوا على تحريم كل اسم معبد لغير الله كعبد عمر عبد الكعبة وما اشبه ذلك حاشا عبد المطلب وعن ابن عباس في الآية قال فلما تغشاها آدم حملت فأتاهما إبليس فقال إني صاحبكما الذي أخرجتكما من الجنة لا تطيعانني أو لا أجعلن له قرني أيل فيخرج من بطنه فيشقه ولا أفعلن ولا أفعلن يخوفهما سمياه عبد الحارس فأبايا أن يطيعه فخرج ميتا ثم حملت فأتاهما فقال مثل قوله فأبايا أن يطيعه فخرج ميتا ثم حملت فأتاهما فذكر لهما فأدركهما حب الولد فسمياه عبد الحارس فذلك قوله جعل له شركاء فيما آتاهما رواه ابن أبي حاتم মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সাল্লাম নাজিল হকবি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী লেখক বলছেন যে মহান আল্লাহর বাণী সম্পর্কে এই অধ্যায় বাবু কৌলিল্লাহ তালা মহান আল্লাহ সুরা আরাফের আয়াত নম্বর একশো নব্বই এতে এরশাদ করেছেন ফালাম্মা আতাহমা সালেহান যখন তাদের উভয়কে আল্লাহ একটি সৎ সন্তান দান করলেন যা আল্লাহ সোরাকা তখন তারা উভয় বা দুইজনে স্বামী স্ত্রী আল্লাহর শরিক বানিয়ে দিলেন তারা দুইজনে আল্লাহর অংশীদার বা শরিক বানিয়ে দিল ফিমা আতাহমা যা তাদেরকে দেওয়া হয়েছে তাতে শাব্দিক অর্থ করছি এখন ফতার আল্লাহ আম্মা ইউসরেকুন তাদের শির্ক হতে আল্লাহ পাক অতি উঁচু আল্লাহ পাক মানব জাতির শির্ক হতে অতি ঊর্ধ্বে পুত পবিত্র অর্থাৎ আল্লাহ পাক শির্কের সাথে শিরকারীদের সাথে কোনো সম্পর্ক রাখেন না এই ছিল আয়াত আয়াতে বলা হয়েছে তাদের দুইজনকে কাদের দুইজনকে কিছু বলা হয়নি ঠিক না তাদের দুইজনকে আল্লাহ পাক যখন একটি সৎ সন্তান দিলেন তখন তারা শরিক করে ফেলল তাদেরকে যা দেওয়া হয়েছে তাতে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক দল ব্যাখ্যা করেছেন তাদের দুইজন মানে আদম আর হাওয়া আর একটি কিসা বর্ণনা করেছেন যে কিসাটি ইবনু আবি হাতেমের তফসির রয়েছে ইবনু আবি হাতেম আব্দুর রহমান ইবনু আবি হাতেম একজন বিশিষ্ট মুফাসের ছিলেন তার তফসির রয়েছে কিন্তু তার তফসিরে ভালো মন্দ সহি জয়ীফ জাল সব রকমের বর্ণনা আছে কিসা আছে তার মধ্যে এটি একটি কিসা যে কিসাটি আদম এবং হাওয়া হেমা সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে তা সহি নয় গবেষক অলমাদের নিকটে এই রেওয়ায়তটি বর্ণনাটি সহি নয় যা তফসির ইবনে জারিরও আছে তফসির তাবারিতেও আছে আগে জাল ঘটনাটি বর্ণনা করে দিই যা লেখক বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় যে যে কোনো মানুষের যে কোনো আলেমের ভুল হতে পারে কিন্তু আলেমের ভুল আলেম ধরে সাধারণ মানুষ যদি ভালো কারো কাছ থেকে শুনে থাকে তাহলে বলতে পারে যে এটা ভুল কিন্তু নিজে থেকে আপনি না জেনে তার ভুল ধরতে পারেন না বা সন্দেহের ভিত্তিতে কারো ভুল ধরতে পারেন না তাহলে যেই ব্যক্তি ভুল ধরে ধরবে কারো তার কাছেও যথেষ্ট এলেম থাকতে হবে ভুল ধরার মতো তো যেসব আমরা বলেছেন যে এই ঘটনাটি ভুল তারা প্রায় সাতটি যুক্তি পেশ করেছেন ইমাম বিন ওসাইম রহমতুল্লাহ সাতটি যুক্তি পেশ করেছেন যা আজকে আমি উল্লেখ করব না এটি এসে পড়ে তার কিতাব নিয়ে এসে পড়ে কোনো একদিন শোনাবো ইনশাল্লাহ আসল কথা এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে এই ঘটনাটি মিথ্যা ঘটনা আদম আলাইসাল্লাম আল্লাহর একজন নবী এবং প্রথম মানুষ যাকে আল্লাহ স্বয়ং নিজ হস্তে তৈরি করলেন খালাক্ত বিয়া দাইয়া আমার নিজ হস্তে আমি সৃষ্টি করলাম তাকে তৈরি করলাম তিনি এরকম শির্কের কাজ করবেন হতেই পারেন অসম্ভব কথা তো নবীদেরকে আল্লাহ পাক থেকে মুক্ত রেখেছেন মাসুম রেখেছেন শির থেকে তো আয়াতের তফসির এমাম ইবিন হাজম উল্লেখ প্রথম করছেন বলছেন যে ইত্তাফাকু আলা তাহরিমে কুল্লে ইসমিন মোয়াব্বাদ গাইরিল্লাহ এমাম ইবিন হাজম মরক্কো দেশের মাগরীব মরক্কো দেশ যেটাকে আমাদের দেশের মানুষের মরক্কো বলে জানে ইংরেজি ভাষায় ওই দেশের আলেম ছিলেন তিনি ইবনে হাজম রহমতুল্লাহ আলেক তাকে প্রসিদ্ধ কিতাব আছে বেশ কয়েক খণ্ডে আল মোহাল্লা ফিকার কিতাব তিনি বলছেন যে ওলামাই কেরামের ঐক্যমত রয়েছে ইত্তেফাক মানে ঐক্যমত রয়েছে বাংলাদেশে ইত্তেফাক পত্রিকা আছে ইত্তেফাক মানে ঐক্য ঐক্যমত রয়েছে আল্লাহ তাহারি মেকুল্লে ইসমিন এমন যে কোনো নাম রাখা হারাম এ সম্পর্কে যেই নামে কি রয়েছে মোয়াব্বাদ আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব প্রমাণ করে গোলামি প্রমাণ করে আল্লাহ ছাড়া অন্যের গোলামি যদি প্রমাণ করে তার অর্থ বের হয় তাহলে সেই নাম রাখা হারাম যেমন কেউ যদি রাখে গোলাম রসুল হ্যাঁ গোলাম হুসেন হ্যাঁ, গোলাম আলী হ্যাঁ আব্দুল মোস্তফা গোলাম মোস্তফা গোলাম মর্তুজা এগুলি তো আছে আরো নাম রাখে যেগুলি আপনাদের ব্রেনে নেই আবেদ হোসেন আবেদ হোসেন মানে জানেন এটা আর বড় স্পষ্ট ওটা তো ছিল গোলাম মানে চাকর চাকর তেমনি হয় হয়তো টেনে টেনে হয়তো বলতে পারে যে না গোলাম মানে পূজারি নয় গোলাম মানে হচ্ছে কি গোলাম দাস এমনি দাস যেমন মানুষের চাকরকে গোলাম বলে এটা গোলাম আমার কিন্তু তার তার পূজা করে না সে এবাদত বন্দী আল্লাহ করে মুসলিম মমিন তাহলে টেনে টেনে কোন রকম হয়তো জায়েজের আওতাতে নিয়ে চলেও যেতে পারে কিন্তু আবেদ হোসেনের মানে কি করবেন আবেদ হোসেনের মানে হোসেনের এবাদতকারী আবেদ মানে এবাদতকারী উপাসনাকারী আবেদ আলী আলীর এবাদতকারী হ্যাঁ আবেদুর রহমান হইতে হবে তাই না রহমানের এবাদতকারী এই আবেদ হোসেন আবেদ আলী আমাদের দেশে কত আছে হ্যাঁ নূর নবী তো যাই হোক আলাদা না নবীর নূর হইল বিদাতি নাম কিন্তু মুশরিকি বলা যাবে কিন্তু এই নাম আবেদ হোসেন আবেদ আলী মুশরিকি নাম মুশরিকি নামের কেউ আব্দুল কাবা আব্দুল কাবা অনেক জাহাজে রাখে আব্দুল কাবা তারপরে রেজবি বেরেলবি যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে তারা আব্দুল মুস্তফা রাখে আব্দুল নবী রাখে এক আফগানি অম্মুল করা মক্কা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এসেছিল এখানে পড়াশোনা করে এসে আকিদা পরিবর্তন হলো সে তো তার নাম ছিল আব্দুল নবী মানে এই নামকে কেমন কাজ চেঞ্জ করবে তার মধ্যখানে একটা রব ঢুকিয়ে দিল যে আব্দ রব্বিন নবী ঠিক হয়ে গেল দেখলেন কত সুন্দর সুন্দর হয়ে গেল কিন্তু নাম আব্দ রব্বিন নবী নবীর রবের আব্দ আগে ছিল কি নবীর দাস নবীর গোলাম এটা শির্ক কিন্তু যখন ওখানে মধ্যখানে রব ঢুকিয়ে তাহলে আব্দ আর নবীর মাঝখানে তখন হলো আব্দ রব্বিন নবী নবীর প্রভুর প্রতিপালকের গোলাম নবীর প্রভুকে আল্লাহ তাহলে আল্লাহর গোলাম হয়ে গেল কাজ পরে সে থিসিস লিখেছিল তার থিসিস লিখেছি লিখা আছে আব্দুর রব্বিন নবী তাহলে এমন নাম যেই নামে আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব আছে যেমন হিন্দুদের কিছু নাম দেখেন হ্যাঁ লক্ষ্মী দাস লক্ষ্মী দাস নাম রাখে না হ্যাঁ হ্যাঁ ভগবান দাস যাই হোক হ্যাঁ দেবদাস মানে দেবের হচ্ছে গোলাম দাস মানে গোলাম এগুলির নাম হচ্ছে সিরকি নাম এগুলো না হিন্দুদের নাম কিন্তু মুসলমানদের অনেকের নাম যে ওইরকমই সেম সেম সিরক আবেদ হোসেন আবেদ কি বলে আবেদ আলী তারপরে আরো কিছু নাম আছে খোদা বক্স রাখে চলতে পারে যাক আল্লাহকে খোদা বলে দে খোদা বক্স কিন্তু হুসেন বক্স অনেকের নাম আছে হুসেন বক্স মানে হুসেনের দান বক্স মানে দান কিন্তু আমি নেগেটিভ করে বক্সে দিলাম এই যে বিদাতি কোরআন খানি করা বিদাতিরা কি করে কোরআন বক্সায় আর এটা হলো হুসেন বক্স আলী বক্স হ্যাঁ রসুল বক্স খাজা বক্স এই সবগুলি সিরকি নাম মানে খাজার দান রসুলের দান আলীর দান হুসেনের দান এগুলি সব হইল এর মানে তাহলে এগুলি হচ্ছে কি নামে শির আবদে উমার কেউ যদি আবদে উমার রাখে ওমরের গোলাম ওমরের দাস আইন দিয়ে যদি আবদ শাহ হয় তাহলে বাদশার বাদশার গোলাম হয়ে যাচ্ছে কোন বাদশাহ শাহ মানে বাদশাহ মানে রাজা যদি হয় তাহলে শির শাহজালাল শাহজালাল শাহজালাল এখানে তো শাহজাহান মানে বিশ্বের রাজা জাহান মানে দুনিয়া বিশ্ব আর শাহ মানে বাদশাহ বিশ্বের বাদশাহ নামটাতে শির্কের গন্ধ আছে তবে টেনে টেনে কেউ কেউ জায়জ করছে বিশ্বের মানে ইহ জগতের আখেরাতের না সারা বিশ্বের উদ্দেশ্য করছি না কিন্তু আসলে জাহান মানে সারা দুনিয়া হয় আর শাহজাহান সারা দুনিয়ার বাদশাহ একমাত্র আল্লাহ তো তারা এই নাম শির্ক বা কুফুরির গন্ধ আছে হ্যাঁ শাহানশাহ তো নিষেধই করা হাদিসে এসছে বাদশাদের বাদশাহ তো হারাম যেমন কাজিউল কোজাত ওই রকমই শাহানশাহ তো বলছেন যে যেমন আব্দে উমার উমারের বান্দা ওই রকমই আব্দুল কাবা কাবার বান্দা হ্যাঁ আব্দুল নবী আব্দুল রসুল আমা আশবাহ আলী এইরকম এমাম ইবিনা হাজনের মতে হাসা আব্দুল মুতালিব তবে আব্দুল মুতালিব রাখা যেতে পারে তার মতে তার মত বর্ণনা করেছেন তিনি কোন হাদিস বয়ান করেননি কিন্তু না সাহাবির কোন উক্তি বয়ন করেছেন আব্দুল মুতালিব কেন রাখা যেতে পারে তার ধারণা যে নবী সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুতালিব এবং নবী সাল্লাম যখন হনানের যুদ্ধে গৌরব করবে না আনান নবী আনা এবং আব্দুল মুতালিব কারণ আব্দুল মুতালিবকে সবাই চিন্ত মুশরেক কাফেররা আর তাদের সামনে যুদ্ধ করছেন সুতরাং যদি বলে আমি আবদুল্লাহ ছিল আবদুল্লাহ আগেই মারা গেছেন যৌবনে কেউ চিনে না কিন্তু মুরব্বী ব্যক্তি ছিলেন আব্দুল মোতালিব তাকে সবাই চেন আনা আব্দুল মোতালিব এর থেকে তার ধারণা যখন নবী সাল্লাম বলেছেন আমি আব্দুল মোতালিব ছেলে তাহলে হয়তো জায়জ কিন্তু আসলে জায়জ নয় হুকুম একই রকম মোত্তালেব আল্লাহর কোন নামে নিরানব্বই নামের মধ্যে নেই কোরআন হাদিসে কোথাও আল্লাহর নামের মধ্যে মোত্তালেব নেই সুতরাং আব্দুল মোত্তালেব বলা সিরকি নাম এ নাম জায়জ নয় এটা হচ্ছে ঠিক তাহলে এমাম ইবনে হাজমের যদি ভুল হইতে পারে তো বক্তা সাহেবের ভুল হইতে পারে না তাহলে অনেকে অবাক কেন হচ্ছেন আরে তার ভুল তো যদি বড় ধরনের ভুল হয় সিরকি ভুল হয় বিদাতি ভুল হয় তাহলে আরো সতর্ক মাসলা মাসাইলের ভুল হলে ঠিক আছে মাসলা মাসাইল ইস্তেহাদি ভুল হইতে পারে অথবা কোনো সময় হঠাৎ করে হয়তো অনিচ্ছাকৃত কোনো কথা বেরিয়ে গেছে সেই ভুল সেটা হয়তো হইতে পারে মানুষের মুখ দিয়েও অনিচ্ছাকৃত কোনো কথা বেরিয়ে যাওয়া তারপরে বলছেন ওয়ানিম আব্বাস ফিল আয়া এই আয়াতের তফসিরে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা সাহাবি বর্ণনা করেছেন আব্দুল রবিন আব্বাস রাজি আল্লাহ তালহমা কতগুলি কথা তো নবী সালাম থেকে শুনেছেন কতগুলি কথা যারা খ্রিস্টান ছিল বা ইহুদি ছিল ইসলাম গ্রহণ করেছিল তাদের ধর্মীয় পুস্তক থেকে তারা কিসা কাহিনী বর্ণনা করতেন তাদের কাছ থেকে যেমন আবদুল্লাহ বিন সালাম ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন তেমনি কাবিল আহবার ইহুদি থেকে মুসলমান ইহুদিদের পন্ডিত বড় বড় জ্ঞানী ছিল তাদের কাছ থেকে শুনে শুনে বর্ণনা করেছেন হতে পারে তার মধ্যে এটি একটি ঘটনা সুতরাং এই ঘটনা কখনো হইতে পারে না সত্য আদম আল ইসলাম সম্পর্কে ঘটনাটি কি বলছেন যে লাম্মা তাগাসাহা আদম আদম আলি সাল্লাম যখন তার বিবি হাওয়ার সাথে কি করলেন সহবাস করলেন তাগাসাহ মানে ঢেকে না অর্থাৎ সহবাস করা ভদ্র ভাষা স্বামী স্ত্রীর মিলন বলা হচ্ছে আর এর চাইতে নোংরা ভাষা তো আমরা ইউজ করি না আছে তো কিছু নোংরা ভাষা সমাজে কিন্তু মানুষ বুঝে স্বামী স্ত্রী সহবাস মানে কি স্বামী স্ত্রী মিলন মানে কি মানুষ বুঝে তো তাগাসাহা আদম ওই রকম ভদ্র শব্দ আদম আলাইসালাম যখন হাওয়া আলহ আলাইসালামের সাথে কি করলেন সহবাস করলেন হামালাত তখন তিনি গর্ভধারণ করলেন হামেল হলেন মানে গর্ভধারণ করলেন তা তাহমা ইবলিস দুজনের কাছে ইবলিস আসলো ইবলিস শয়তান যে মরদুদ বিতাড়িত হয়ে গেছে আল্লাহ নাফরমানি করে ফাঁকালে এসে বলছে ইন্নি সাহেব ওকুমা আখরাজ তোকুমা আমি তো তোমাদের দুজনের ওই সঙ্গী যে তোমাদেরকে আমি জান্নাত থেকে বের করেছি আখরাজ তো জান্না লাতি আনেনি অবশ্যই তোমরা আমার কথা শুনবে আর আউলা আজ আলান্না লাহু আর যদি না শোনো তাহলে এই শিশু এই যে বাচ্চা ভূমিষ্ঠ হতে যাচ্ছে পেটে আছে এর দুটো শিং বের করে দেবো দুটো শিং বের করে দেবো ফায়াখরজ মেম্বাত নেই আর পেট থেকে বেরোবে কহু একবারে পেটকে ফিরে বেরিয়ে যাবে ওলা আফ আলান না ওলা আফ আলান আমি অবশ্যই করবো অবশ্যই করবো আমার কথা না শোনো আমার কথা শুনতে হবে মানে আমার আনুগত্য করতে হবে কথা মানতে হবে কি কথা মানতে হবে ভয় দেখাই তো বলছে সাম্মেয়াহু আব্দুল হারেস এই ছেলে হলে ছেলের নাম আব্দুল হারেস রাখবে তাবায়া দুইজন অস্বীকার করলেন আইয়তিয়াহ তার কথা শোন ইবলিসের কথা শুনবো কথা শুনবো না বাচ্চাটা হইল ভূমিষ্ঠ কিন্তু মৃত বাচ্চা হলো মরা বাচ্চা পয়দা হইল জন্ম নিল ঘটনা বিশ্বাস হচ্ছে যে যুক্তিগুলি দিয়েছেন তার যুক্তিগুলির একটা শোনেন আচ্ছা কোন মানুষ যদি কাউকে বিভ্রান্ত করতে আসে আর প্রথম খানে বলে দেখো আমি কিন্তু ডাকায়ত ওর কথা শুনবে শুনবে দেখো আমি কিন্তু চোর বেইমান এক নম্বরের আর তোমার তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছে আমার কথা শুনতে হবে শুনবে কখনো শুনবে না তাহলে কি করে হতে পারে যে আদম আর হাওয়াকে এসে প্রথমে ইবলিশ শয়তান এসে বলছে যে দেখো আমি তো ওই শত্রু তোমাদের যে জান্নাত থেকে বের করেছি আরে তোর চাইতে বড় কে শত্রু আছে তোর কথা শুনবো মরে গেল তোর কথা শুনবো না সাধারণ মানুষ আমাদের যদি ইমান এরকম তৈরি হয় তোমার কোথায় আদম আলি ইসলাম আর হাওয়া তাদের ইমান কেমন ছিল তারা আল্লাহ নবী আদম আলি ইসলাম হতে পারে যে ইবলিশের কথা শুনি একবার তুই আমাদেরকে এমন আল্লাহর জান্নাত থেকে বের করেছিস আবার এই তোর কথা শুনবো দিয়ে আব্দুল হারিস নাম রাখবো কখন হবে না বাঘ এ কথা বলতেন না ভয় কেন খাবেন তারা কেন ভয় করবেন তাহলে অযুক্তি কথা এই ঘটনায় প্রমাণ করে যেটি জাল বুঝতে পারছেন যুক্তি এটি একটি যুক্তি জাল হওয়ার আবায়া দুইজনে যখন অস্বীকার করলো বাচ্চা মরা বাচ্চা হইল সোম্মা হামাল্লাত আবার গর্ভধারণ করলেন ফাতাহমা আবার আসলো ইবলিশ ফাকালাম ইসলা কলে আগের মতোই বললো ফাবাই অস্বীকার করলো আইয়তিয়া ফাখার আজমিয়াতান দ্বিতীয়বারেও মৃত বাচ্চা হলো সোম্মা তৃতীয়বার আবার গর্ভধারণ করলেন হাওয়া আলাইহাসালাম ফাতাহমা আবার আসলো ইবলিস দুজনের কাছে ফাজাকার আল্লাহমা এসে আবার এরকম বলল ফাদরা কাহমা হব্বুল অলাদ সন্তানের ভালোবাসা মনে জন্মে গেল যে হাই সন্তান বাঁচে না সন্তান বাঁচে না তো জাকের কথা শুনেই নি বলুন তো দেখি এত ইমানের দুর্বলতা যে আল্লাহর নাফরমানি করে আব্দুল হারেস আল্লাহর নাম কোন হারেস নাই আর হারেসের গোলাম হারেসের দাস রাখবো হ্যাঁ চাষির দাস কৃষকের দাস এরকম নাম রাখবো কৃষক দাস সাধারণ একটা মুসলমানকে যদি কেউ এসে বলে যে তোমার নামাজি মুসলমান যদি ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান থাকা তাকে যদি কোনো হিন্দু বা খ্রিস্টান এসে বলে যে তোমার ছেলের নাম রাখো কৃষক দাস রাখবে কখনো রাখবেন তাহলে আদম আলি সাল্লাম সম্পর্কে কি করে হইতে পারে যে ছেলের ভালোবাসায় ছেলেকে বাঁচাবার জন্য তিনি এরকম কাজ করবেন হইতেই পারেন না আরেকটি কথা আর কথা হচ্ছে এই যে তাদের সন্তানের ভালোবাসা এই তারা কি করলেন ইবলিসের কথা শুনে আল্লাহর নাফারমানি করলেন এটাও কি সম্ভব আচ্ছা তারপরে আরেকটা আকিদাগত ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে কি ক্ষতি আর লাভের মালিক আল্লাহ ছাড়াও কেউ আছে নাকি আল্লাহ না চাইলে ইচ্ছা না করলে ইবলিশ শয়তান কোন শত্রু ক্ষতি করতে পারে এটি আকিদা আমাদের নাই বিশ্বাস নেই যে সারা পৃথিবী একদিকে হয়ে যায় তার মধ্যে ইবলিশ শয়তান একটা আছে আর আল্লাহ যদি আমার ক্ষতির ইচ্ছা না করেন তো কোনো শক্তি ক্ষতি করতে পারে না এই বিশ্বাস নেই আমাদের তকদিরের এই ইমান যদি আমাদের এতটুকু সামান্য পড়াশোনা করে যদি হয়ে যায় তো আদম আলি ইসলামের এই ইমান ছিল না তকদিরের প্রতি ভালো মন্দের মালিক গাইরুল্লাহ বিশ্বাসী যে ইবলিশ ক্ষতি করে দিতে পারে আল্লাহ ইচ্ছা না হলে আল্লাহর কাছে চাবেন আল্লাহ তুমি হেফাজত করো ফাল্লাহ খাইরুন হাফেজান হওয়ার আমর রাহিমিন কি করে ভয় করতে পারি ইবলিশকে এটাও প্রমাণ করে এই ঘটনার অসারতা মিথ্যা হওয়া নাম আব্দুল হারিস হচ্ছে তাদেরকে যখন আল্লাহ সন্তান ভালো সন্তান দিলেন তখন তার শরিক বানিয়ে দিল শরিক আল্লাহর শরীর বানিয়ে দিল ফিমা আতাহমা আল্লাহর দানে যে আল্লাহ দিলেন সন্তান কিন্তু নাম রেখে দিলেন তারা আব্দুল হারিস এই ব্যাখ্যা ঠিক নয় যদিও তাফসির কিতাব এসছে এমন তাফসির গুলিতে এসছে যাতে জালও আছে ইয়াহুদ্দিন আসারাদের কিতাব থেকে আসা অনেক বর্ণনা আছে যেগুলোকে ইসরায়েলি ইসরায়েলি বর্ণনা বলা হয় যেগুলি কোরআন এবং হাদিসের সাথে যদি দ্বন্দ্ব সৃষ্টি করে বিরোধ সৃষ্টি করে তাহলে সেগুলি রেজেক্টেড সেগুলিকে রদ করে দিতে হবে ইসলামী আকিদা যে দেনেওয়ালা একমাত্র আল্লাহ হ্যাঁ আল্লাহ ছাড়া কারো আনুগত্য করে সিরকি কথা শোনা যাবে না কুফুরি কথা শোনা যাবে না তাহলে আদম আলি ইসলাম কি করে এক্ষুনি বললাম যে আল্লাহকে অসন্তুষ্ট করে মাতা পিতার কথা শোনা যাবে না তাহলে ইবলিশ শয়তান যে আদম আলি ইসলামের দুশ্মন হাওয়ার দুশ্মন কি করে তারা শুনতে পারেন ইবলিশের কথা কখনো হতে পারে না তাহলে সঠিক তফসির কি এই তফসির বয়ানও করলাম আর খণ্ডন করলাম যে এটি ঘটনা মিথ্যা তাহলে সঠিক তফসির কি সঠিক তফসির হচ্ছে যে আল্লাহ পাক প্রথম আয়াতের অংশে আদম আলী ইসালামের কথা উল্লেখ করেছেন কারণ আমাদের প্রথম মাতা পিতা আদম এবং হাওয়া তারপরে তার যে জেনারেশন প্রজন্ম আছে মানব জাতি তাদের বদ স্বভাব সিরকি স্বভাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ পাক যখন মানুষকে দান করেন কিছু ছেলে দেন মেয়ে দেন তখন মানুষের স্বভাব হচ্ছে যে আল্লাহর সুক্রিয়া আদায় না করে আল্লাহর আনুগত্য না করে শয়তানের আনুগত্য করে ফেলে যার ফলে সন্তান দিলেন আল্লাহ ফাকরাবুল আলমিন কিন্তু সন্তানকে শিশুকে নিয়ে মাজারে চলল আমার এক আত্মীয় আল্লাহ পাক হিদায়ত করে গুমরাহ ইসলামিক লাইনে পড়াশোনা করেনি জেনারেল শিক্ষিত হয়েছে তার খবর পেলাম যে আর তার মুশকিলটা হয়েছে আজকাল আমাদের সমাজে পুরুষদের ওপর মহিলাদের নেতৃত্ব চলছে শুধু দেশে না বাড়িতে বাড়িতে আমি দেশে কেন ওই দুটো মহিলার কথা কেন বলবেন বাড়িতে বাড়িতে মহিলার নেতৃত্ব মহিলা নেতৃত্ব তার স্ত্রী এম এ পাস এবং বিদাতি ঘরের মেয়ে স্ত্রী বলছে আমাদের যখন আল্লাহ একটা মেয়ে দিল চলো না অমুক মাজারে অমুক বাবার কাছে গিয়ে একটু দুয়া নিয়ে আসি আরে মৃত মানুষের কাছে দুয়া নিয়ে দুয়া নিয়ে আসি এই দুয়া নিতে গিয়ে ওখানে সির করে চলে আসলো মাজারে গিয়ে সির কুফুরি করে চলে আসলো আল্লাহ দিলেন মেয়ে আর সে মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে গিয়ে স্বামী স্ত্রীকে সির কুফুরি করে চলে আসলো তো এই যে মানুষের স্বভাব দেন আল্লাহ পাক কিন্তু আনুগত্য করে সুক্রিয়া করে কৃতজ্ঞ প্রকাশ করে আল্লাহ ছাড়া অন্যের আল্লাহর দাসের আল্লাহর গোলামদের মৃতদের অথবা আল্লাহ ছাড়া অন্যের এই হচ্ছে মানুষের স্বভাব তাই আল্লাহ পাক এই স্বভাবের কথা উল্লেখ করেছেন তাহলে আয়াতের তফসিটা এরকম ফালাম্মা তাহমা সালেহান আল্লাহ পাক যখন ওই দুইজন অর্থাৎ স্বামী স্ত্রীকে নেক সন্তান দিলেন যা আল্লাহ সোরাকা তখন তারা দুইজনে স্বামী স্ত্রী কি করলো আল্লাহর শরিক বানিয়ে দিল নাম সিরকি নাম রেখেই হোক অথবা মাজারে ছেলেকে নিয়ে গিয়ে হোক মেয়েকে নিয়ে গিয়ে শিশুকে নিয়ে গিয়ে হোক অথবা মাজারে কোনো মান্যত করে হোক যে আল্লাহ যখন আমার মনের আশা পূরণ করেছে তখন মাজারে একটা খাসি দেব এইরকম সিরকি করে হোক যা কিছু করে একটা চাদর চড়াবো এইসব সিরিক করে হোক ফিমা তাহমা যা আল্লাহ দিলেন তাতে সিরিক করে ফেললো আল্লাহ আম্মা এই জন্য ইবিন হোসাইম রহমতুল্লাহ আরেকটি এই যে আগের যে ঘটনা সেই ঘটনার খণ্ডনে বলেছেন যে দুইজনের কথা যদি হইতো তো আল্লাহ দ্বিবচন বলতেন ফাতা আল আল্লাহ আম্মার পরে ইউসরে কানে বলতেন দ্বিবচন বলতেন ইউসরে কুনা কেন বলেছেন মানব জাতির শির থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন উর্ধে মুক্ত পবিত্র মানব জাতির শির্কের কথা বলা হয়েছে তাহলে এখানে মানব জাতির এই কুচরিত্রের কথা বলা হয়েছে যে রেজেক খায় আল্লাহর শ্বাস প্রশ্বাস নেই আল্লাহ পাকের দান হায়াত আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ পাকের দান স্ত্রী দিয়েছেন আল্লাহ পাকের আব্বুল আলমিন সন্তান সন্ততি দিলেন আল্লাহ পাক আব্বুল আলমিন আর তারা আল্লাহকে বাদ দিয়ে শিরিক করে থাকে গাইরুল্লাহর সুক্রিয়া আদায় করে থাকে গাইরুল্লাহর প্রশংসা করে থাকে আল্লাহ পাক সন্তান দিলেন আর শির আর বিদাত করা অভ্যাস ছিল গেল কোন মাজারে আল্লাহ ওই বছরই দিয়েছে এটা বাবার দান অমুক বাবার দান হাউজবিল্লাহ যা আল্লাহ আল্লাহ আকা শিরিক করে ফেলল তো এই ছিল এই ঘটনা সম্পর্কে সঠিক কথা ওয়ালাহবে সানাদিন সাহিহিনান কাতাদা কাতাদা থেকে সহি সনদে আরেকটি বর্ণনা রয়েছে সোরাকা এই যে আয়াতে রয়েছে যে আলালাহ সোরাকা তারা শিরিক করে ফেলেছিলেন তো কোন শিরিক শিরিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এবাদতের শিরিক এবাদতে যদি শিরিক করে তাহলে একবার ইসলাম থেকে বহিষ্কৃত খারিজ হয়ে যাবে কেউ যদি শেষদা শেষদা হচ্ছে এবাদত এবাদত শেষদা যদি আল্লাহ অন্যকে করে কবর মাজারকে করে তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে দোয়া শিরিক কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে বলে গজ বাবা খাজা বাবা মাদার শাহজালাল বাবা তাহলে সে কাফের মুশ্রিক হয়ে যাবে সে মুসলমান থাকবে না এটা হচ্ছে এবাদতের শিরিক গিয়ে খাসি মর্গ জবাই করলো হিন্দুদের মন্দিরে জবাই করার কালী থানে জবাই করার মতোই কেউ কেউ মাজারে জবাই করলো ওই পীর বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সে বড় কাফের মুশিক হয়ে যাবে কারণ জবাই করা হচ্ছে এবাদত আরেকটা হচ্ছে আনুগত্যের শির্ক আনুগত্যের শির্ক বড় শির্ক হইতে পারে আবার ছোট শির্ক অর্থাৎ ফাঁসেকি জালেমি হইতে পারে যেমন আল্লাহ কোরআনে বলেছেন যেমন রাজনৈতিক দলগুলি আল্লাহ পাকের বিধানের আনুগত্য না করে চোরের হাত না কেটে বলছে চোর চুরি করেছে তিন মাস সাজা ছয় মাস সাজা জেল ঠিক না খুন করেছে পাঁচ বছর জেল আল্লাহ বলছেন খুনের বদল খুন এ বলছেন না পাঁচ বছর জেল তারপর আবার জামানত আছে জামানতে যদি এক লাখ টাকা দিতে পারে জামানো তাহলে বেরিয়ে চলে আসবে এগুলি মানব রচিত বিধান তাহলে এগুলি যারা করছে এতে যদি বিশ্বাসী না হয় কিন্তু পেটের দায়ে গদির দায়ে যে বাংলাদেশে গদি টিকাইতে হইলে লীগ ধরে থাকতে হবে অথবা বিএনপিতে থাকতে এগুলি বড় দল আর এসব দল যদি করি তো একদিন প্রধানমন্ত্রী হতে পারবো অথবা অর্থমন্ত্রী হতে পারবো কোন একটা কিছু হতে পারবো কিন্তু ইসলামের কথা কোরআনের কথা বললে তো অধিকাংশ লোক শোনে না সুতরাং ওই জব তো অনেক দূরের কথা তো এই হচ্ছে শিরকুত্তা হচ্ছে আনুগত্যের শির্ক মানব রচিত বিধানের আনুগত্য করলো এবাদত করেনি সে এই ক্ষেত্রে যদি এই মানব রচিত বিধানে বিশ্বাসী হয় থিওরিতে বিশ্বাসী হয় আর কোরআনের বিধানকে মনে করে যে কোরআনের বিধানের সমান সমান দেশের সংবিধান দেশের আইন বিভাগ মানে কোরআনের মতো তাহলে সে কাফের মুসলিম সে মুসলমান নাই কিন্তু যদি মনে করেন না কোরআনের আইন হচ্ছে আসল আমরা মুসলিম কিন্তু আমরা পেটের দায়ে গদির দায়ে নেতৃত্বের জন্য আমরা দেশে আমরা থাকবো টিকে থাকবো নেতৃত্ব দেব মন্ত্রী পরিষদে পৌঁছিব পার্লামেন্টে পৌঁছিব এই জন্য আমরা এগুলি করেছি তাহলে এ হচ্ছে শিরকুত্ত যে সম্পর্কে আল্লাহ বলেছেন অমাল্লাম ইয়াহকুমে মানুজাল্লাহ ফাউল্লাহ কাহুল ফাসেক অমাল্লাম ইয়াহকুমে মানুজাল্লাহ ফাউল্লাহ এদেরকে জালেম বলেছেন অথবা ফাসেক বলেছেন তো এই তফসির করা হয়েছে যে নাম রেখে দিন আব্দুল হারিস যে শুনে শয়তানের কথা শয়তানের কথা সরাসরি হইতে পারে আবার অশ্বাস হইতে পারে অন্য মানুষের ক্ষেত্রে এই তো ঘটনা আসলে সত্য নাই কিন্তু অন্য মানুষরা যে করে ওরাও শয়তানের আনুগত্য করে দিয়ে সিরকি নাম রাখে তাহলে যারা আবেদ হোসেন রাখছে তারপরে আপনার গোলাম মুস্তফা গোলাম আলী এইসব রাখে রাখে আপনার যে নামগুলি সিরকি নামগুলি বললাম আব্দুল কাবা আব্দুল উমার এসব নাম রাখছে এরা আনুগত্যের শির করল এইরকম মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে অথচ কোরআনের ফয়সালা কি মনে করে যে এটাই হওয়া উচিত তাহলে তারা আনুগত্যের শির করলো ইসলাম থেকে একেবারে বহিষ্কার হয়ে যাবেন পাইকারি হারে তাদেরকে কাফের আর বড় মুশরিক বলা যাবে না বলছেন যে আল্লাহর এবাদতে শিরক ছিল না ওয়ালাহু বিসনাদিন সাহিহিন আন মুজাহিদ মুজাহিদ তাবেই থেকে সহি সনদ বর্ণনা করা হয়েছে লাইন আতাই তানা সালেহান তারা দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদেরকে যদি একটা সৎ সন্তান দাও লানা কোন আন্নামিনা শাকেরিন তাহলে আমরা শুকরিয়া আদায় করব এই ঘটনা আগের কিসসা যেটি তার হিসাবে আদম আলাইসলামের ঘটনা কিন্তু এটি ঠিক নয় এই ঘটনা আমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে প্রায় হচ্ছে যে আল্লাহ আল্লাহ তুমি যদি একটা সন্তান দাও তো খুব তোমার সুক্রিয়া আদায় করবে কিন্তু সন্তান যখন হইল তখন চললো মাজারে বা ধারণা করলো যে ও এবার তো গিয়েছিলাম মাজারে গিয়ে চাদর চড়িয়েছি তা ওখান থেকে পেয়েছি হয় তো এরা পরে আবার শিরিক করা শুরু করে বলছেন আগের ঘটনার সাথে এর সম্পর্ক যে ঘটনাটি ভুল ঘটনা বা মিথ্যা ঘটনা আদম এবং হাওয়া আলিহাসাল্লাম আশফাকা আল্লাহ কোনা ইনসান তারা ভয় খেয়ে গিয়েছিলেন যে হতে পারে মানুষ না হয়ে কোনো পশু পেটে জন্মে যেতে পারে এই ভয়ে ইবলিসের শয়তানের আনুগত্য করেছিলেন এটি কখনো ঠিক নয় ওয়াজাকারা মানাহ আনিল হাসান ও সাঈদিন ওয়াগাই রেহেমা তারা হয়তো ইসরায়েলি এত বর্ণনা করে দিয়েছেন তো এই ছিল এ সম্পর্কে বেশ কিছু কথা যার খোলাসা হচ্ছে যে আল্লাহ পাক ছাড়া অন্যের এবাদত বা দাসত্ব প্রকাশ পাবে এইরকম নাম রাখা জায়জ নয় হ্যাঁ দাতা দাতা যদি মনে করে তো বড় শির দাতা মনে করে কিন্তু এখানে দাতা মনে না করে এরকম ঘটনা যে তার কথা মানলো শুধু তার কথাটা শুনে নিল এই যে আনুগত্য করলো এটা শিরকুত্ব আনুগত্য শির দাতা মনে করেনি তাকে কিন্তু তার কথা শুনলে মনে হয় ছেলেটা বাঁচবে যেমন কেউ যদি বিদাতি কথাবার্তা বলে যে তোমার ছেলেটা আর বিপদ আছে কিন্তু তোমার ছেলের বিপদটা বাঁচবে যদি তুমি এটা কোনো নাজাইজ কাজ বলল কিন্তু কুফুর শির বড় শির পর্যন্ত হয়তো পৌঁছে না গি এমন কোনো একটা হয়তো হারাম কাজ করতে বলল যেমন এরকম উদাহরণ আমাদের দেশে অনেক হয়তো যে ছেলে মেয়েরকে নিরাপদ রাখার জন্য বলে যে তুমি সাত রকম মিষ্টি শুনেছেন এটা এই আপনার এই কি বলে কিছু রোগ যেগুলো আপনার এই পক্স টক্স এগুলি হইলে এরকম বলে সাত রকম মিষ্টি নিশে তোমার ছেলেকে খাও না হইলে হিন্দুদের থেকে সবাই এসছে সাত রকম মিষ্টি খাওয়া না হলে কোনো বিপদ আপদ হয়ে যাবে কোন কি কোন অঙ্গের ওপর বিপদ যাবে এগুলো মহিলাদের কাছ থেকে শুনেছি কোন অঙ্গের ওপর বিপদ যাবে আল্লাহ জানে চোখ নেবে না হাত নেবে মানে অক্ষম হয়ে যাবে হয়তো চোখই যাবে দৃষ্টি শক্তি যাবে অথবা হাত এগুলি তখন ওই আপনার কবিরাজের কথা শুনে আনুগত্য এটি শিরকুত্ব আনুগত্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়তো এই মিষ্টি আসেনি মিষ্টি নিয়ে এসে কিন্তু ওই রোগীকে খাওয়ায় যে রোগী তাকেই খাওয়ায় কিন্তু মনে করে যে এই কবিরাজের কথা না শুনলে বিপদ চলে আসতে পারে এটি হচ্ছে শিরকুত্ত ইসলাম থেকে বেরিয়ে তো যাবে না কিন্তু জালেম হবে কাবিরা গুণা করবে আলের দান হলে শির বড় শির নাম হ্যাঁ এরকম নাম যদি হয় তো বড় শির বড় শির বললেন কখনো বড় শির হয়ে যাবে অল্প কিছু কথা আছে আর একটা শেখ বাবু কৌলিল্লাহ তালা মহান আল্লাহর বাণী আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ পাকের ভালো ভালো নাম রয়েছে সুন্দর সুন্দর হুসনা হাসানের বহু বচন হুসনা হচ্ছে মোয়ান্নাস আহসান আর হুসনা ইসিম তফজিল আল্লাহর বড় সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং সেই নামগুলির সাথে আল্লাহর কাছে দোয়া করো নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো কেমন করে দোয়া করবেন হে রব আল্লাহর নাম একটি রব হে রব আমার গুনা খাতা মাফ করো হে গাফুর রহিম আল্লাহ তুমি দয়া করো আল্লাহ আমাকে মার্জনা করো গাফুর বললেন হ্যাঁ হে রহমান তুমি আমার উপর দয়া করো রহমান বললেন হে রহিম আমার উপর দয়া করো এভাবে আল্লাহর ভালো ভালো নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করু পাক বলছেন নবী সাল্লামকে এবং সাহাবাই কেরামকে মুসলিমদেরকে যে তোমরা ছেড়ে দাও ওদেরকে আমার জন্য আমি দেখে নেবো তাদের ওই সব ব্যক্তিদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে বক্র পথ অবলম্বন করে নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করে সোজাপাত কোরআন সন্ন্যার পথকে ছেড়ে দেয় আল্লাহর পথ কোরআন হাদিসের পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করে আল্লাহর নামের ক্ষেত্রে কেমন করে করে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করব তার তফসির সম্পর্কে ইবিন আবি হাতেম বলছেন যে ইবিন আবি হাতেম আব্দুল্লাহ আব্বাস আজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণনা করছে উল্হেদুন আফি আসমাহি আল্লাহর নামে তারা ইলহাদ করে বকরপথ অবলম্বন করে মানে ইউসরেকুনা শিরিক করে কেমন যেমন জাহিলি যুগে করতো ওয়ান হো এইরকম বর্ণনা এসছে সাম্মাউ আল্লাহ মিনাল এলাহ লাত কোরেশদের বা আরব মুশ্রিকদের একটি দেবতার নাম ছিল লাত যে লাত একজন সৎ ব্যক্তি ছিল এবং হাজিদের সেবা করত ছাতু সেনে সেনে খাওয়াইতো কেউ কেউ বলেছে যে লাত শব্দটি লাত্তাই আলুত্ত মানে ছাতু সানা থেকে এসছে উৎপত্তি হয়েছে এই শব্দটির আর কেউ কেউ বলেছে লাত শব্দটি এলাহ থেকে এসেছে তাটা অতিরিক্ত আর আল্লাত এই যে আল্লাহ এটি এলাহ থেকে এসেছে তো এলাহ হচ্ছে আল এলাহ আল্লাহর নাম আল এলাহ থেকে আল্লাহ হয়েছে আল এলাহ থেকে তারা লাত শব্দটি স্ত্রীলিঙ্গ বের করেছে যেমন ভগবান থেকে ভগবতী হিন্দুদের কাছে ঈশ্বর থেকে ঈশ্বরী গড় থেকে গডেজ তো এইরকমই তারা বের করছে এলা থেকে আল্লাহ বের করে স্ত্রীলিঙ্গ বের করেছে আর তাদের এক দেবীর নাম রেখেছে আল্লাহ এটি হচ্ছে এলহাদ আল্লাহর নামে এলহাদ বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম থেকে স্ত্রীলিঙ্গ বের করা অথচ আল্লাহ পাকের না লামিয়া তাখেজ সাহেবাতান ওয়ালা ওয়ালাদ আল্লাহ বলছেন না আল্লাহর স্ত্রী আছে না আল্লাহর সন্তান সন্ততি আছে এসব থেকে আল্লাহ পাক মুক্ত উজ্জা যেমন উজ্জা দেবী ছিল আরব মুশরিকদের চোদ্দশো বছর আগে ইসলাম আসার পূর্বে উজ্জা দেবীর নামটি নিয়েছিল আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম আছে আজিজ থেকে আজিজ থেকে উজ্জা দেবীর নাম আর একটি তফসির করা হয়েছে বক্রতার আল্লাহর নামে বক্রতার আমাস তিনি তফসিল করেছেন একজন বড় প্রখ্যাত মহাদেশ ইউদ খেলুনা ফিহা মালাইসা মিনহা আল্লাহর নামে এমন এমন নাম ঢুকিয়ে দেওয়া যা আল্লাহর নাম নয় বলা যেতে পারে খোদা নামটি ওই রকমই হ্যাঁ খোদা নাম তারপরে অনেকেই আল্লাহকে গড বলে আল্লাহকে ঈশ্বর বলে এগুলি নাম ওই রকম আল্লাহ পাক ঈশ্বর বলেননি তার নাম আল্লাহ পাক খোদা বলেননি আল্লাহ পাক ভগবান বলেননি সুতরাং এই নামগুলি বলা হচ্ছে আল্লাহর নামে বক্রতা ওয়াজারুল্লাজিন ওই লোকদেরকে ছেড়ে দাও যারা বক্র পথ অবলম্বন করে আমার নামের ক্ষেত্রে আল্লাহর নামের ক্ষেত্রে সানাজ জিহিম বেমা কানুয়াবানু তাদের আমলের কর্মের আমি তাদেরকে ফল দেব হ্যাঁ, সুরে আরাফ নম্বর একশো আশি আল্লাহর নামে বক্রতার কয়েকটি দিক রয়েছে তার মধ্যে একটি যেটা বলা হলো আল্লাহর নামগুলি থেকে অন্য নাম বের করা আল্লাহর নাম থেকে অন্য নাম বের করা যেমন দেবী দেবতার নাম বের করেছে আরব মুশ্রেকরা আর একটি হচ্ছে যে আল্লাহর নামে এলহাদ বক্রতার মধ্যে হচ্ছে আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করা যেমন ইয়াহুদিরা করেছে যে ওজাইর আল্লাহর পুত্র এইরকমই খ্রিস্টানরা করেছে যে ইসা আলি সালাম জিসাস ক্রাইস্ট আল্লাহর পুত্র মারিয়াম মেরি আল্লাহর স্ত্রী আউজবিল্লা এগুলি হচ্ছে আল্লাহর নামের মধ্যে বক্রতা কারণ আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ হ্যাঁ না তিনি জনক না জাতক না তিনি কাউকে জন্ম দিয়েছেন তার সন্তান সন্ততি রয়েছে না তিনি কারো সন্তান তাহলে আল্লাহর নামে আল্লাহর গুণাবলিতে কি করলো তারা বক্র পথ অবলম্বন করলো এইরকমই যারা নবী সাল্লাহ সাল্লামকে নুরুল্লাহ বলেছে বিদাতপন্থী কবর পূজারীরা নূর নবী নূরের তৈরি তারা আল্লাহর নামে বক্রতা করলো আল্লাহর নূর বলল আল্লাহর সৃষ্টিকে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর সৃষ্টি তাকে নুরুল্লাহ বানিয়ে দিল তারা এটি হচ্ছে আল্লাহর নামে বক্রতা অবলম্বন করা যার জন্য আল্লাহ বলেছে ছেড়ে দাও তাদেরকে আমি বুঝে নেব আমি দেখে নেব আল্লাহর নামে বক্রতার মধ্যে হচ্ছে আল্লাহর নাম অথবা গুণাবলীর কোন একটি একাধিক গুণাবলীকে অস্বীকার করা আল্লাহর নাম অথবা গুণকে অস্বীকার করা যেমন আল্লাহ ফাকরাবুল আলমিন কিয়ামতে বিচার দিবসে আগমন করবেন বিচার ফায়সালার জন্য কেউ যদি আগমনকে অস্বীকার করে এটি হচ্ছে বক্রপথ অবলম্বন করা আল্লাহ ফাকরাবুল আলমিনের অবতরণ আল্লাহর মতো প্রথম আকাশে এবং বান্দাকে ডাকেন যে বান্দা চাও নবীলামের সহি হাদিস রয়েছে সহি বখারি মুসলিমের হাদিস রয়েছে এই হাদিসকে বিকৃত করে না আল্লাহ অবতরণ মানে আল্লাহর রহমত অবতরণ এগুলি তাবিল যে আশায়রা এবং মাতরিদি ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী এইরকমই আল্লাহ পাক সর্বস্থানে বিরাজমান এগুলি হচ্ছে আল্লাহ পাকের নামে কি করা বকর পথ অবলম্বন করা যেটা আমাদের ঘরে ঘরে মজুদ রয়েছে আল্লাহ কোথায় বলছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতে বিরাজমান সর্বত্র বিরাজমান এগুলি হচ্ছে আল্লাহর নামে আল্লাহর গুণাবলিতে বক্র পথ অবলম্বন করা অথচ আল্লাহ স্বয়ং বলছেন আর রহমানও কোথায় আলাল আরশে আরসের উপর ইস্তাওয়া সমাসীন ইস্তাওয়া আল্লাহ বলছেন আমিন তুম মানফিস সামায় তাকে কি তোমরা ভয় করো না তাকে থেকে তোমরা নির্ভীক হয়ে গেছো মান যিনি কোথায় ফিসামায় আকাশে রয়েছেন আকাশ কোথায় সর্বস্থানে কোন লোক যদি বলে আকাশ সর্বস্থানে তাকে লোকে কি বলবে পাগল দা গ্রেট সবচেয়ে বড় পাগলের মাথা খারাপ হয়েছে পাবনা নিয়ে যেতে হবে দেশে পাঠাও পাবনা পাঠাও ঠিক না আর যখন বললো আল্লাহ সর্বস্থানে বিরাজমান তখন তখন তাকে পাগল বললাম না তাকে বললাম খাঁটি মুসলমান এত বড় আলেম এত বড় হুজুর কোথেকে আপনার বিবেকে ধরে না আল্লাহ বলছেন আমেন তুমান বিশ্বামাই যিনি আকাশে রয়েছেন হাদিস তো জহর পরে শুনিয়েছি আপনাদেরকে সেই বালিকার হাদিস নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন বালিকা বলো তো আল্লাহ আল্লাহ কোথায় না মানে কি কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন সে বালিকা কি বলছে যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় বলুন তো কি বলবেন বলবেন আকাশে রয়েছে কোথায় আকাশ সাত আকাশের ওপর আল্লাহর আরো আজ মহান আরস রয়েছে সেই আরসের ওপর হ্যাঁ সমাসেন তিনি কেমন ভাবে সমাসীন যেমন আল্লাহর জন্য সমীচীন যেমন আল্লাহর জন্য উপযোগী আমরা জানি না কিন্তু আল্লাহ বলেছেন এতটা আচ্ছা আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না অন্য কেউ বেশি জানে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে কে জানেন আল্লাহ স্বয়ং জানেন না আল্লাহ স্বয়ং জানেন তারপরে তারপরে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল জানেন যাকে আল্লাহ দূত করে পাঠিয়েছেন তাহলে আল্লাহ এবং রসুল আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে যা বলেছেন তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নতুন কিছু আবিষ্কার করলে হবে না এগুলি হচ্ছে আল্লাহর নাম গুণাবলিতে বিকৃতি ঘটানো আল্লাহর হাত বলছে আল্লাহর হাত নেই আমার হাত আছে আপনার হাত আছে আপনি টুন্ডা নন আর আল্লাহর হাত নেই অথচ আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ বলিয়াদাহ মবসুতাতান আল্লাহর দুই হাত প্রশস্ত উদার উন্মুক্ত আল্লাহ বলছেন সব অস্বীকার আল্লাহ বলছেন ওয়াবকা ওয়াজহর আব্বেকা ওয়াজহন মানে কি চেহারা আল্লাহর চেহারা আল্লাহর মতো মানুষের মতো বলছি আল্লাহর মতো কিন্তু আল্লাহ বলছেন অজহর বেকা তোমার রবের চেহারা সুতরাং আল্লাহ পাকের চেহারা আছে আকার আছে তাহলে আল্লাহ পাকের নামে গুণাবলিতে বিকৃতি বা বক্র বাঁকা পথ অবলম্বন করা হচ্ছে আল্লাহ নিরাকার বলা এটি হচ্ছে গুমরাহী পথভ্রষ্টতা যেই রোগগুলি আমাদের ঘরে ঘরে আলেম জাহেল সবার মধ্যে মজুদ রয়েছে সাধারণ আর অসাধারণ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই গুমরাহিগুলি মজুদ রয়েছে সুতরাং সাবধান করা জরুরি এই ক্ষেত্রে তারপরে অর্থের বিকৃতি ঘটানো আল্লাহর অবতরণ আল্লাহর রহমত অবতরণ অবতরণ আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত ক্ষমতা আল্লাহর চক্ষু আল্লাহ বলছেন বেআইনাইয়া আমার চোখের সামনে বলছেন আইন মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ এই যে রক্ষণাবেক্ষণের অর্থ করলেন আইন মানে চক্ষু মানে অথচ চক্ষু মানে রক্ষণাবেক্ষণ হয় না এগুলি হচ্ছে আল্লাহর গুণাবলিতে বক্রপথ অবলম্বন করা বাঁকা হয়ে যাওয়া সঠিক সেরাতে মোস্তাকিম আল্লাহ সোজা পথ ছেড়ে দিয়ে বক্রপথ অবলম্বন করা এই বেশ কিছু বিষয় ছিল যার মধ্যে বেশ কিছু কুফুরিতে যাবে আর কিছু যাবে বিদাত এবং নাজাইজ কথায় যেগুলি হয়তো কুফুরি পর্যন্ত পৌঁছবে না আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যেগুলি বিশেষ করে অর্থের বিকৃতি ঘটানো অর্থের বিকৃতি ঘটানো কুফুরি পর্যন্ত না পৌঁছিল সেগুলি হচ্ছে বিদাত এবং বিদাত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা আর পথভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম আর যেগুলিতে শির পর্যন্ত পৌঁছায় অথবা অস্বীকার পর্যন্ত পৌঁছায় যেমন জাহমিয়া আর এরকমই অনেক ফিরকাগুলি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে গুণাবলীকে একবার অস্বীকার করেছে বিকৃতি শুধু ঘটায়নি আশায়রা মাতরিদের মতো বরং তারা অস্বীকার করেছে তাদের এগুলি কুফুরি এজন্য আলমাই কেন তাদের বলেছেন যে তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে আল্লাহর নাম বা গোনাবলিকে অস্বীকার করে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করেন ওসল্লাহ আলবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহি আজমাইন এখন প্রশ্ন করেন তার আব্বার নাম তো আবদুল্লাহ ছিল কিন্তু দাদার নাম ছিল আব্দুল মুতালিব আব্দুল মুতালিব মুতালিব যেহেতু আল্লাহর আব্দুল মোতালিব তো শির্ক অবস্থায় মারা গেছেন তিনি কলমা পড়ার সুযোগ পাননি নবী সাল্লাম যখন একবারে বাল্য বয়সে মাত্র কয়েক বছর তখনই দাদার ইন্তকাল হয়েছে ছয় সাত বছর সাত বছর বয়সে সুতরাং তিনি কুফুরি সিরকের অবস্থায় মারা গেছেন দাদা তো তার নাম সিরকি কুফুরি নাম হইতে পারে সেই জন্য এই কথা বলা যে আব্দুল মোতালেব যেহেতু নবীর দাদার নাম সেই জন্য জায়জ এ কথা ঠিক নয় কারণ নাম আব্দুল মোতালেব রাখা জায়জ নয় এটি হচ্ছে ঠিক কারণ আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে মোতালেব নেই আল্লাহ রহমান রাহিম এগুলোর মধ্যে মোতালেব শব্দ নেই না ওপরওয়ালা এটি হিন্দুদের কথা ওরাও বিশ্বাস করে ওপরওয়ালা সুতরাং এইরকম কথা তিনি ওপরে আছেন এটা ঠিক সর্বস্থানে নেই এই দিক দিয়ে আবার এদের কথাটা ওদের চাইতে ভালো যারা বলেছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান বা কলব মমিনের কলবে কলবে রয়েছে এই গুমরাহি চাইতে ভালো এই ভ্রষ্টতার চাইতে ভালো তবে ওপরওয়ালা বলা যেহেতু হিন্দুরা বলে থাকে সুতরাং এইরকম ভাষা না বলবে আল্লাহ বলবেন রহমান দয়াবান বলবেন হ্যাঁ রহিম বলবেন আল্লাহ কাপুর রহিম বলবেন আল্লাহ নিরানব্বই সুন্দর সুন্দর নাম আছে ওইগুলি বলেন আজিজ বলেন ছেলের নাম আব্দুল আজিজ রাখেন আবদুল্লাহ রাখেন আব্দুর রহমান আব্দুল খালেক খালেক সৃষ্টিকর্তা বলেন যিনি সৃষ্টিকর্তা রব প্রতিপালক যিনি পালন কর্তা এগুলি বলেন হ্যাঁ। যদি অস্বীকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ শোনেন পার্থক্য আছে একটা হচ্ছে অস্বীকার আর একটা হচ্ছে অস্বীকার না আমরা তো মানছি কিন্তু এটাকে এটার অর্থ এই হতে পারে একটা হচ্ছে কাছের অর্থ আমি এর আগে বুঝিয়েছি অনেকবারই যে হাত মানে হাতও হয় আর হাত মানে আমাদের ভাষাতে ব্যবহার করে হাত মানে ক্ষমতার অর্থে ব্যবহার হয় যেমন একটা খুনের ঘটনা হইলে এখানে এই খুনের পিছনে আওয়ামী লীগের হাত আছে বলে না তো আওয়ামী লীগের হাত আছে মানে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা মদত করেছে বা সাপোর্ট করেছে যাও মেরে এসো এইটা তা হাত মানে হাত বাড়িয়ে মারেনি লোক দিয়ে মারিয়েছে বা টাকা পয়সা দিয়ে মারিয়েছে এই যে হাত আছে বা অমুক ওই এর স্যাটের হাত আছে তো নিজে মারেননি লোক দিয়ে মারিয়েছে তো হাত মানে তাহলে তার ক্ষমতা কাজ করেছে এখানে তার প্রভাব কাজ করেছে এই দলের পার্টির প্রভাব কাজ করেছে তো এই অর্থগুলি যেহেতু হয় সেজন্য তাদেরকে কাফের বলা যাবে না তাদেরকে বলা যাবে বিদাতি কাছের অর্থ আল্লাহর হাতের অর্থ হাত না করে তারা কুদরতের অর্থ নিতে গেছে আল্লাহর চক্ষুর আইনের অর্থ আইন না করে তারা কিসের দূরের অর্থ রক্ষণাবেক্ষণের অর্থ করতে গেছে তারপরে আল্লাহর চেহারার অর্থ তারা সত্তা করতে গেছে হ্যাঁ চেহারার অর্থ চেহারা না করে সত্তার অর্থ করেছে জাতের অর্থ করেছে এটা ওই রকমই যেমন ইসলাম ছাড়া মানব রচিত বিধান সম্পর্কে বললাম তো মানব রচিত বিধান পাইকারি হয় সবাইকে তো কাফের বলতে পারবেন না যদি কেউ মানব রচিত বিধান দিয়ে বিচার করে আর যদি বলে যে এটা কোরআনের সমান পাঁচ বছর জেল দেওয়া আর খুন করা সমান সমান তাহলে সে মুসলমান নয় সে কাফের এতে কোনো সন্দেহ নেই আর যদি বলে যে না খুন করা খুনের বদল খুন কেশাস করা এটা বর্বরতা এর চাইতে ভালো হচ্ছে পাঁচ বছর জেল দেওয়া তাহলে আরো বড় কাফের সমান সমান কাফের এরা সবাই কাফের ইসলামে নাই কিন্তু কেউ যদি বলে যে না খুনের বদল খুন করলেই এটাই হচ্ছে ইসলাম এটাই আমি ভালোবাসি কিন্তু আমরা করতে পারি না বিদেশি চাপ অথবা আমরা যদি এই করি তাহলে আমরা এই সরকার নিয়ে আমরা টিকতে পারবো না ইত্যাদি ইত্যাদি পেটের দায়ে নেতৃত্বের দায়ে তাহলে তারা ফাঁসেক জালেম তারাকে পাইকারি হারে কাফের বলা যাবে না জেনে শুনে জেনে শুনে অস্বীকার যদি করে তাহলে কুফরি হবে আর যদি জেনে শুনে নয় হ্যাঁ অর্থ বুঝতে ভুল করে হ্যাঁ হয়তো বুঝছে তারা অর্থ বিকৃত অর্থ বুঝছে সেই জন্য ভুল করছে তাহলে কাফের মুশ্রিক বলা যাবে না বাস এতটাই কাজ যথেষ্ট হ্যাঁ ভুল কথা কয়টা কাজ হলো সর্বনিম্ন কাজ হচ্ছে কি বললেন ইমান নিয়ে আসা আর হ্যাঁ আচ্ছা আর নিজের নামাজটা কোথায় গেল শতামল করা তার মধ্যে নামাজ রোজা হজ জায়গা চলে আসলো ভালো কথা মাতা পিতার সেবায় চলে আসলো ভালো কথা ধৈর্য ধারণ করা বাস আর আর কাজ নাই নেক কাজ নাই হ্যাঁ সৎ কাজ করা বলে অসৎ কাজ থেকে বেঁচে থাকা তাহলে জেনা থেকে বেঁচে থাকতে হবে খুন করা থেকে বেঁচে থাকতে হবে চুরি ডাকা থেকে বেঁচে থাকতে হবে নাহলে মুসলমান ঠিক থাকবে নাকি আচ্ছা তারপর মানে নেটিভ নেগেটিভ সিরকরে বলেনি সৎ কাজ করা ইমান আর ইমান ভঙ্গকারী যে সির্ক মাজারি গিয়ে চেষ্টা করা মাজারি গিয়ে চাদর চড়ানো ইমান যে নষ্ট ওটা তো উল্লেখ করেনি না অসম্পূর্ণ উত্তর অসম্পূর্ণ কথা সর্বনিম্ন হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজেব আদায় করা আমার কাছে শুনে এই ভাষা যদি বলে পারফেক্ট হয়ে যাবে আর আল্লাহ এবং রসুলের নিষেধাজ্ঞা মেনে চলা সব চলে আসবে এর মধ্যে আসবে না সর্বনিম্ন হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যা ফরজ অজেব হয়েছে তা পালন করা ইতিবাচক এবং নেতিবাচক যা নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকা খালাস হারাম থেকে বেঁচে থাকা নাজাইজ কাজ থেকে বেঁচে থাকা আর এর চাইতে ভালো গ্রেড হচ্ছে যে সন্ন্যত মুস্তহাব কাজগুলি করা আর অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে আরো ভালো গ্রেট পরেশগার ভালো লোকের গ্রেট হ্যাঁ? কি কি ফিরোজ ফিরোজ বা ফেরোজ ইসলামের শত্রু ছিল অগ্নি পূজক উমার রাজি আল্লাহ তালানহমারে ফারুক রাজি আল্লাহ নামাজের অবস্থায় ছিলেন সেই সময় এসে অস্ত্র দিয়ে আক্রমণ করে শহীদ করেছিল সুতরাং যারা এই উমার রাজি আল্লাহ তারা শত্রু মুনাফিক তারা ফিরোজ নাম বেশি রাখে অর্থাৎ ইরানিরা এই নাম আহলে সোনাতুল জামাতের মুসলমান ভাইদের যারা উমার রাজি আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের রাখা উচিত নয় আমাদের দেশের লোকেরা মির্জাফর নামটা রাখে না হ্যাঁ? মির্জাফর নাম মির্জাফর চাইছিল বড় কাফেরও অগ্নি পূজক মজুসও এবং ইসলামের শত্রু ফিরোজ কি করে এই ফিরোজ নামে একজন মুসলমান রাখতে পারে জাহেল বর্গ সেই জন্য রাখে ওর চাইতে হালকা নাম হচ্ছে মির্জাফর ইয়াজিদ তো আরো হালকা ইয়াজিদ সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে ইয়াজিদ এত বড় অপরাধী ছিল না যত বড় অপরাধী তাকে বলা হয়েছে তিনি একজন মুসলমান ছিলেন মুসলমান যেমন ভুল ত্রুটি হয় তেমন ভুল ত্রুটি একটু শাসকদের জুলুম অত্যাচার কিছু হইতে পারে তাই হয়েছে কিন্তু তিনি মুসলমান ছিলেন ছিলেন অত সৎ তাবি না হলেও তাবি ছিলেন অবশ্যই তিনি জেহাদে শরিক হয়েছেন আল্লাহ রাস্তায় হ্যাঁ বক্রতার বক্রতার আপনি হয়তো স্মরণ করাতে যাচ্ছেন নামে বক্রতার একটা দিক হচ্ছে যে আব্দুল কুদ্দুস কে কুদ্দুস বলে ডাকা আব্দুল খালেক কে খালেক ভাই খালেক ভাই মালিক ভাই রাজ্জাক ভাই রহমান ভাই এগুলি হচ্ছে সিরকি কথা এগুলি হচ্ছে আল্লাহর নামে বক্রতা গোনার কাজ এটা আগে বলে দিলাম হয়তো আপনি অন্য কথা বলবেন হ্যাঁ। দুনিয়ার গ্রাজুয়েট ইসলামের তার গ্রাজুয়েট নাই এটা আরো বক্রতা শুধু কুদ্দুস বলে ডাকাই তো হারাম তাহলে তাকে যদি আরো বিকৃত করে কুদ্দুস হ্যাঁ, তাহলে আরো বড় হারাম বরং কুফুরির আশঙ্কা আছে আল্লাহর নামকে বিকৃত করে এরকম করলে এটা কুফুরির আশঙ্কা আছে বড় কুফুরের আশঙ্কা আছে হ্যাঁ, পঁচিশ পঞ্চাশ ষাট বছর সুরা পাতে আমগস্ত নেই দাম্মাম জেলে এমন এমন লোক মাঝে মাঝে পায় বাংলাদেশের মানুষ মুসলমান জন্মগত সুরা ফাতে মুখস্থ নেই বিনা বাড়াবাড়িতে বলছে আত্মাহাত্তর নেই দূরত্ব মুখস্থ নেই পঞ্চাশ ষাট বছর বয়স এইরকম মানুষ জন্মগত ভাগ্য চক্রে মুসলিম ঘরে জন্মে গেছে কিন্তু এসব লোক আসলে তো মুসলমান নাই ইসলাম ভঙ্গকারী একটি হচ্ছে যে সারা জীবন যে ইসলাম শিখলো না দিন থেকে একবারে মুখ ফিরিয়ে সারা জীবন ইসলামের কোন ভূমিকা বলে পেট ব্যাস পেট আছে আর যৌন ক্ষুদা আছে গরু ছাগলের মতো গরু ছাগলের দুটোই আছে পেটও আছে আর পাঠার পাঠি লাগে আর ষাঁড়ের গাভী লাগে এইরকম অবস্থা এইরকম অবস্থায় যারা জীবন যাপন করছে তারা আসলে তো মুসলমান না একলু নাকামা তাকুলুল আনাম চতুষ্পদ যন্ত্র মতো খাই দেয় ও ওয়ান্নারমাসু আল্লাহ তাদের স্থান হচ্ছে জাহান্ন নুরুদ্দিন চলবে দিনের আলো চলতে পারে ওলা তানাবাজবিল আলকাব মানে খারাপ নাম ধরে ডাকিও না খারাপ নাম ধরে ডাকিও না মানুষের খারাপ নাম ধরে যদি না ডাকা যায় এখানে বলা হয়েছে আঘাতমূলক নাম একটা হলো ল্যাংড়া ল্যাংড়া বলে এই কানা কানা কানা বলে ডাকা এগুলোর নাম হারাম তো এটাই যদি হারাম হয় তাহলে আল্লাহ নামকে বিকৃত করে ডাকা আরো হারাম হ্যাঁ মোহাম্মদ রাফি অসুবিধা নেই ঠিক আছে রাফি দিলওয়ার হোসেন চলবে ঠিক আছে দিলওয়ার আলাদা হোসেন আলাদা তবে আবেদ হোসেন চলবে না জাকির হোসেন হে আমাদের জাকির ছিল জাকির হোসেন মানে হোসেনের জিকিরকারী হোসেনের জিকিরকারী হইতে হবে না আল্লাহর জিকিরকারী তারপরে জাকির আলী আমাদের জাকির আলী আলীর জিকির করবেন না আল্লাহর জিকির তাহলে জাকির উল্লাহ হইতে হবে জাকির আলী নাম জায়েজ নাই এই এই নামগুলি আসলে রাত দিন আসছে কিন্তু খেয়াল করছেন না অনেকে আমি মনে করি বেশ কিছু নাম এসেছিলাম হ্যাঁ আমাদের জাকিরকে বলতে হবে ওসে জাকির বানিয়ে দিয়েছে আমাদের ইসলামী সেন্টার ওকে জাকির রাখেনি হ্যাঁ? সুরত আলী আলীর রূপ আলীর রূপ চেহারা কথাটা মিথ্যা আলীর রূপ নয় সে